কোরআন পড়লেই বসে যায় এটা এমন না যে কোরআন শরীফ পড়লে দশ নাকি করে দেওয়ার কথা আল্লাহ বলেছেন থেমে থাকে হুজুরকে টাকা দিয়ে দেন পয়সা দিয়ে দেন বলবেন হুজুর বলবে আল্লাহ বক্সাই দেন মমুকে রুহে তখন বকশিস হবে আর কি হবে না এগুলো ভুয়া কথা আপনি যখন কোরআন পড়েন সঙ্গে সঙ্গে দশটা নাকি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়ে যায় কোন হুজুরের বকশিস করার উপরে নির্ভর থাকে না এগুলো একটা বেদাত এবং শিরিক বোধহয় আপনি আজকে নতুন আসছেন ইনশাল্লাহ কয়েকজন আসেন ইসলাম পরিষ্কার ইনশাল্লাহ জি